আইছো খালি যাই বা খালি আইছো খালি যাই বা খালি আইছো খালি যাই বা খালি সঙ্গে কিছুই যাবে না সঙ্গে কিছুই যাবে না এ যে তোর আসল বাড়ি খবর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি খবর আসল ঠিকানা আইচো খালি যাই বা খালি আইচো খালি যাই বা খালি আইচো খালি যাই বা খালি সঙ্গে কিছুই যাবে না সঙ্গে কিছুই যাবে না ঈদ নয় তোর আসল বাড়ি খবর আসল ঠিকানা ঈদ নয় তোর আসল বাড়ি খবর আসল ঠিকানা কল্প পাখায় ভর করিয়া স্বপ্ন দেখো কত এই স্বপ্ন তোর ভেঙে যাবে রঙিন ফানুষের মতো কল্প পাখায় ভর করিয়া স্বপ্ন দেখো কত এই স্বপ্ন তোর ভেঙে যাবে রঙিন ফানুষের মতো এ কথাকে মনে রেখে কথাকে মনে রেখে জীবনটাকে সাজাও না জীবনটাকে সাজাও না এই যে না তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা আইছো খালি যাই বা খালি আইছো খালি যাই বা খালি খাইছো খালি যাই বা খালি সঙ্গে কিছুই যাবে না সঙ্গে কিছুই যাবে না এ যে নয় তোর আসল বাড়ি কাবুর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কাবুর আসল ঠিকানা অর্থ করি গাড়ি বাড়ি যাবে না তোর সাথে সাদা কাপড় পরে তুমি যাবে শূন্য হা পথে অর্থ করি গাড়ি বাড়ি যাবে না তোর সাথে সাদা কাপড় পরে তুমি যাবে শূন্য হাতে তোর লাগিয়া কাঁদবে দুদি তোর লাগিয়া কাঁদবে দুদিন বন্ধু আর আপন জনা বন্ধু আর আপন জনা এই যে নয় তোর আসল বাড়ি কাবর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কাবর আসল ঠিকানা আইচো খালি বা খালি আইচো খালি যাইবা খালি আইচো খালি যাইবা খালি সঙ্গে কিছুই যাবে না সঙ্গে কিছুই যাবে না এ যে নয় তোর আসল বাড়ি কাবর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কাবর আসল ঠিকানা মন যা চাহে করছো তাহা ভুলে সেদিনটাকে যেদিন তোমার ডাক পড়িবে প্রভুর তরফ থেকে মন যা চাহে করছো তাহা ভুলে সেদিনটাকে যেদিন তোমার ডাক পড়িবে প্রভুর তরফ থেকে যিনি মালিক সেই ধরণী যিনি মালিক এই ধরনীর তাকেই সদা সারনা তাকেই সদা সরোনা এ যে নয় তোর আসল বাড়ি কাবর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কাবর আসল ঠিকানা আইছো খালি যাই বা খালি আইছো খালি যাই বা খালি খাইছো খালি যাই বা খালি সঙ্গে কিছুই যাবে না সঙ্গে কিছুই যাবে না এ যে নয় তোর আসল বাড়ি খবর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি খবর আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি খবর আসল ঠিকানা হে জিনায় তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা হে জিনায় তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা